পরম দয়াময় নিরতিশয় মেহিরবান আল্লাহর নামে ইহা স্পষ্ট ভাষী কিতাবের আয়াত আল্লাহ বাখিউন নাফসাকা আল্লা হে মুহাম্মদ তুমি হয়তো এই দুঃখে প্রাণপাত করিতে বসিয়াছ যে এই লোকেরা ইমান আনিতেছে না إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين আমরা চাইলে আসমান হইতে এমন সব নিদর্শন নাজিল করিতে পারি যাহার সম্মুখে তাহাদের মাথা নত হইয়া যাইবে وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين এই লোকদের নিকট মহান রহমানের পক্ষ হইতে যে নূতন নসিহতে আসে তাহা হইতে তাহারা মুখ ফিরাইয়া নেয় فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون এখন তো তাহারা মিথ্যা আরোপ করিয়াছেই সুতরাং তাহারা যে জিনিসের প্রতি ঠাট্টা বিদ্রুপ করিতেছে অতি শীঘ্রই উহার নিগূঢ় তত্ত্ব তাহারা জানিতে পারিবে أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم তাহারা কি কখনো জমিনের উপর দৃষ্টি নিক্ষেপ করে নাই আমরা কত বিপুল পরিমাণে কত প্রকার চমৎকার উদ্ভিদ তাহাতে পয়দা করিয়াছি নিশ্চয়ই উহাতে একটি নিদর্শন রহিয়াছে إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين কিন্তু তাহাদের অধিকাংশই মানিয়া লইতে প্রস্তুত নয় وإن ربك لهو العزيز الرحيم আর প্রকৃত সত্য এই যে তোমার রব প্রবল পরাক্রান্ত এবং মহা দয়াবানু وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون তাহাদিগকে সেই সময়ের কাহিনী শোনাও যখন তোমার রব মুসাকে ডাকিলেন জালিম জাতির নিকট যাও ফিরাউনের সম্প্রদায়ের নিকট তাহারা কি ভয় করে না সে আরজ করিল হে আমার রব আমার ভয় হইতেছে যে সে আমাকে মিথ্যা ভাবিয়া অমান্য করিবে আমার অন্তর কুণ্ঠিত ও সংকুচিত হইতেছে আমার জিহ্বাও সঞ্চালিত হইতেছে না আপনি হারুনকে রিসালাত দান করুন আর আমার বিরুদ্ধে তো তাহাদের একটি গুরুতর অভিযোগও রহিয়াছে এই কারণে আমি ভয় করিতেছি যে তাহারা আমাকে হত্যা করিবে তিনি বলিলেন কখনো নয় তোমরা দুইজনই যাও আমার নিদর্শন সমূহ লইয়া আমরা তোমাদের সহিত সবকিছু শুনিতে থাকিব فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل অতএব ফিরাউনের নিকট যাও এবং তাহাকে বলো আমাদিগকে রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে পাঠাইয়াছেন যে তুমি বনি ইসরায়েলকে আমাদের সঙ্গে যাইতে দিবে قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين ফিরাউন বলিল আমরা কি তোমাকে আমাদের ঘরে বাল্যাবস্থায় লালন পালন করি নাই তুমি তোমার জীবনের কয়েকটি বৎসর আমাদের এখানে কাটাইয়াছ তারপর তুমি যাহা করিয়াছ তাহা তো করিয়াছই তুমি বড়ই অকৃতজ্ঞ ব্যক্তি মুসা জবাব দিল সেই সময় আমি অজ্ঞতাবশত সেই কাজ করিয়াছিলাম ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين তারপর আমি তোমাদের ভয়ে পালাইয়া গেলাম অতপর আমার রব আমাকে হুকুম দান করিলেন এবং আমাকে নবী রাসুলগণের মধ্যে সামিল করিয়া লইলেন وتلك আর তুমি আমার প্রতি তোমার যে অনুগ্রহের দোহাই দিয়াছ উহার নিগ্রহ তাৎপর্য এই যে তুমি বনি ইসরায়েলকে গোলাম বানাইয়া লইয়াছিলে ফিরাউন জিজ্ঞাসা করিল এই রাব্বুল আলমিনটা কে মুসা জবাব দিল আসমান ও জমিনের রব তিনি আর সেই সব জিনিসেরও তিনি রব যাহা কিছু আসমান ও জমিনের মধ্যে রহিয়াছে যদি তোমরা নিঃসন্দেহে বিশ্বাসী হও ফিরাউন তাহার চারিপাশের লোকদিগকে বলিল তোমরা শুনিতেছ তো মুসা বলিল তিনি তোমাদের রব এবং তোমাদের সেই বাপদাদাদেরও রব যাহারা চলিয়া গিয়াছে ফিরাউন বলিল তোমাদের নিকট প্রেরিত তোমাদের এই রাসুল সাহেবকে একেবারেই পাগল বলিয়া মনে হয় মুসা বলিল পূর্ব ও পশ্চিম আর যাহা কিছু এই দুয়ের মধ্যে রহিয়াছে সবকিছুরই রব তিনি যদি তোমাদের কোনো বুদ্ধিজ্ঞান থাকিয়া থাকে قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين ফিরাউন বলিল তুমি যদি আমাকে ছাড়া অন্য কাহাকেও মাবুদ হিসাবে মানিয়া লও তবে যাহারা কয়েদখানায় বন্দী হইয়া পচিতেছে তোমাকেও সেই লোকদের মধ্যে গণ্য করিব قال أولو جئتك بشيء مبين মুসা বলিল আমি যদি তোমার সামনে একটি সুস্পষ্ট জিনিস লইয়া আসি তবুও قال فأت به إن كنت من الصادقين ফিরাউন বলিল আচ্ছা তাহা হইলে তুমি লইয়া আসো যদি তুমি সত্যবাদী হইয়া থাকো فألقى عصاه فإذا هي ثعبان مبين মুসা নিজের লাঠি নিক্ষেপ করিল এবং সহসাই উহা সুস্পষ্ট এক অজগরে পরিণত হইল ونزع يده فإذا هي بيضاء للناظرين অতপর সে নিজের হাত বগলের নিচ হইতে টানিয়া বাহির করিল উহা সব দর্শকের সামনে ঝকমক করিতেছিল ফিরাউন তাহার চারিপাশে অবস্থিত সর্দারদিগকে বলিল এই ব্যক্তি নিশ্চয়ই একজন দক্ষ জাদুকর ইউরিদু أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون সে নিজের জাদুর জোরে তোমাদিগকে নিজেদের দেশ হইতে বহিষ্কার করিয়া দিতে চায় এখন বলো তোমরা কি নির্দেশ দিতেছ قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم তাহারা বলিল তাহাকে এবং তাহার ভাইকে আটক করিয়া রাখুন আর শহর নগরে সংগ্রহকারী লোক পাঠাইয়া দিন তাহারা সব দক্ষ জাদুকরকে আপনার নিকট লইয়া আসিবে فجمع السحرة لميقات يوم معلوم তদনুযায়ী একদিন নির্দিষ্ট সময়ে জাদুকরদের একত্রিত করা হইল وقيل للناس هل أنتم مجتمعون আর লোকদিগকে বলা হইল তোমরা কি সম্মেলনে যাইবে لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين সম্ভবত আমরা জাদুকরদের ধর্মের উপরই থাকিয়া যাইব যদি তাহারা জয়ী হয় فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين জাদুকররা যখন ময়দানে আসিল তখন তাহারা ফিরাউনকে বলিল আমাদিগকে পুরস্কার দেওয়া হইবে তো যদি আমরা জয়ী হই قال نعم وإنكم إذا لمن المقربين সে বলিল হ্যাঁ আর তখন তো তোমরা নিকটবর্তীদের মধ্যে গণ্য হইবে قال لهم موسى ألقوا ما أنتم ملقون মুসা বলিল তোমাদের যাহা কিছু নিক্ষেপ করিবার আছে নিক্ষেপ করো فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অমনি তাহারা নিজেদের রশি ও লাঠিসমূহ নিক্ষেপ করিল আর বলিল ফিরাউনের সৌভাগ্যের দোহাই আমরাই জয়ী থাকিব فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون অতঃপর মুসা তাহার লাঠি নিক্ষেপ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 أن كنا أول المؤمنين আর আমাদের আশা আছে যে আমাদের রব আমাদের গুনাহ মাফ করিয়া দিবেন কেননা আমরা সর্বপ্রথমে ইমান আনিয়াছি وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون আর আমরা মুসাকে এই মর্মে ওহি পাঠাইলাম যে রাতের মধ্যেই আমার বান্দাগণকে লইয়া বাহির হইয়া যাও তোমাদের কিন্তু পশ্চাৎধাবন করা হইবে فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون ইহাতে ফিরাউন শহরে নগরে নকিব প্রেরণ করিল এবং ইহারা অতি অল্প সংখ্যক লোক وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون এবং ইহারা আমাদিগকে বহু অসন্তুষ্ট করিয়াছে আর আমরা এমন একটি দল সদা সতর্ক থাকাই যাহার স্থায়ী রীতি فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم এইভাবে আমরা তাহাদিগকে তাহাদের বাগবাগিচা ঝর্ণাধারা ধনভাণ্ডার এবং তাহাদের সুরম্ভ ঘরবাড়ি হইতে বাহির করিয়া আনিলাম كذلك وأورثناها بني إسرائيل এইসব ঘটিয়াছে তাহাদের সহিত আর আমরা বনি ইসরায়েলকে এইসব জিনিসের উত্তরাধিকারী বানাইয়া দিলাম فأتبعوهم مشرقين ভোর হইতেই এই লোকেরা তাহাদের পশ্চাৎ ধাবন করিল فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون তারপর উভয় দল যখন মুখোমুখি হইল তখন মুসার সঙ্গী সাথীরা চিৎকার করিয়া বলিয়া উঠিল আমরা তো ঘেরাও হইয়া গেলাম قال كلا إن معي ربي سيهدين মুসা বলিল কখনো নয় আমার সঙ্গে রহিয়াছেন আমার রব তিনি অবশ্যই আমাকে পথ প্রদর্শন করিবেন فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم আমরা মুসাকে ওহির মাধ্যমে নির্দেশ দিলাম সমুদ্রের উপর তোমার লাঠি মারো সহসা সমুদ্র বিদীর্ণ হইয়া গেল এবং উহার প্রতিটি অংশ এক একটি বিরাট পর্বতের আকার ধারণ করিল وأزلفنا ثم الآخرين ঠিক সেইখানে আমরা অপর দলটিকেও কাছাকাছি উপস্থিত করিলাম وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين তারপর মুসা ও তাহার সঙ্গী লোকদিগকে আমরা বাঁচাইয়া নিলাম এবং অপর দলটিকে ডুবাইয়া দিলাম إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين এই ঘটনায় একটি নিদর্শন রহিয়াছে কিন্তু ইহাদের অধিকাংশ লোকই তাহা মানিতে প্রস্তুত নয় وإن ربك لهو العزيز الرحيم আর সত্য কথা এই যে তোমার রব মহাপরাক্রমশালী অসীম করুণাময় আর তাহাদিগকে ইব্রাহিমের কাহিনী শোনা যখন সে তাহার পিতা ও তাহার জাতিকে জিজ্ঞাসা করিয়াছিল তোমরা এগুলি কিসের পূজা করিতেছ তাহারা জবাব দিল আমরা কিছু সংখ্যক মূর্তির পূজা করি উহাদেরই সেবায় আমরা আত্মোৎসর্গ করিয়াছি আছি قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون সে জিজ্ঞাসা করিল ইহারা কি তোমাদের ডাক শুনিতে পায় যখন তোমরা উহাদের ডাকো কিংবা ইহারা কি তোমাদের কোনো উপকার বা অপকার করে قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون তাহারা উত্তরে বলিল না আমরা বরং আমাদের বাপদাদাকে এরূপই করিতে দেখিয়াছি قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون এই কথা শুনিয়া ইব্রাহিম বলিল তোমরা কি কখনো এই জিনিসগুলিকে দেখিয়াছ যেগুলির বন্দেগী তোমরা ও তোমাদের অতীত পূর্বপুরুষরা করিয়া আসিতেছ فإنهم عدو لي إلا رب العالمين ইহারা তো সকলেই আমার দুশ্মন কেবল রাব্বুল আলামিন ছাড়া যিনি আমাকে পয়দা করিয়াছেন এবং তারপর আমাকে পথ প্রদর্শন করিয়াছেন যিনি আমাকে খাওয়ান ও পান করান আর যখন রোগাক্রান্ত হইয়া পড়ি তখন আমাকে আরোগ্য দান করেন যিনি আমাকে মৃত্যু দিবেন এবং পুনরায় আমাকে জীবন দান করিবেন আর যাহার নিকট আমি আশা পোষণ করি যে বিচার দিবসে তিনি আমার গুনাখাতা মাফ করিয়া দিবেন রব্বি হাবিলি হে আমার রব আমাকে হুকুম দান করো আর আমাকে নিকার লোকদের সহিত মিলিত করো আর পরবর্তী বংশধরদের মধ্যে আমাকে সত্যিকার খ্যাতি দান করো এবং আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের মধ্যে সামিল করো واغفر لأبي إنه كان من الضالين আরো নিবেদন এই যে আমার পিতাকে মাফ করিয়া দাও নিশ্চয়ই তিনি গুমরা লোকদের অন্তর্ভুক্ত ছিলেন ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون এবং সেই দিন আমাকে লাঞ্ছিত করিও না যেদিন সব মানুষকে পুনরুজ্জীবিত করিয়া উঠানো হইবে যেদিন না ধন সম্পদ কোনো কাজে আসিবে না সন্তান সন্ততি তবে যে ব্যক্তি বিশুদ্ধ নিবেদিত অন্তর লইয়া আল্লাহর দরবারে হাজির হইবে তাহার কথা স্বতন্ত্র ওয়া الجنة للمتقين وبرزت الجحيم للغاوين জান্নাতকে মুত্তাকি লোকদের নিকটে লইয়া আসা হইবে আর দোজক্ষে উন্মুক্ত করিয়া ধরা হইবে বিভ্রান্ত লোকদের সামনে وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون আর তাহাদিগকে জিজ্ঞাসা করা হইবে আল্লাহকে বাদ দিয়া তোমরা যাহাদের ইবাদত করিতে এখন তাহারা কোথায় তাহারা কি তোমাদের কোনো সাহায্য করিতেছে কিংবা নিজেরা আত্মরক্ষা করিতে পারে অতঃপর সেই উপাস্য ও এই পথভ্রষ্ট দিগকে আর ইবলিশের সৈন্যবাহিনীর সকলকেই উহাতে উপর করিয়া নিক্ষেপ করা হইবে সেখানে তাহারা সকলেই পরস্পর ঝগড়া করিবে আর পথভ্রষ্টরা বলিবে تالله إن كنا لفي ضلال مبين আল্লাহর নামে শপথ আমরা তো সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিলাম إذ نسويكم برب العالمين যখন তোমাদিগকে রাব্বুল আলমিনের সমান মর্যাদা দিতেছিলাম وما أضلنا إلا المجرمون আর এই অপরাধীরাই আমাদিগকে এই গুমরাহিতে নিক্ষেপ করিয়াছে فما لنا من شافعين ولا صديق حميم এখন না আমাদের জন্য কোনো সুপারিশকারী আছে আর না আছে কোনো দরদি বন্ধু فلو أن لنا كرة فنكون من المؤمنين হাই আমাদিগকে যদি আবার একবার ফিরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হইতো তবে আমরা মুমিন হইয়া যাইতাম إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয়ই ইহাতে এক বিরাট নিদর্শন রহিয়াছে কিন্তু ইহাদের অধিকাংশ লোকই ইমানদার নয় সত্যিই তোমার রব মহাপরাক্রমশালী এবং অতীব দয়াবান নুহের জাতি নবী রাসুলগণের উপর মিথ্যা আরোপ করিয়াছিল স্মরণ করো যখন তাহাদের ভাই নুহ তাহাদিগকে বলিয়াছিল তোমরা কি ভয় করো না আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করিয়া চলো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি এই কাজে তোমাদের নিকট কোনো প্রতিদানের দাবিদার নহি আমার প্রতিদান তো রাব্বুল আলমিনের দায়িত্বে রহিয়াছে فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো তাহারা জবাব দিল আমরা কি তোমাকে মানিয়া লইব অথচ নিকৃষ্টতম লোকেরাই তোমার আনুগত্য গ্রহণ করিয়াছে নুহ বলিল আমি কি জানি তাহাদের আমল কিরকম ইন ইল্লা আলা রাব্বি লাউ তাশহুরুন তাহাদের হিসাব নেওয়ার দায়িত্ব তো আমার রবের উপর ন্যস্ত হায় তোমরা যদি কিছুটা চিন্তা চেতনা প্রয়োগ করিয়া কাজ করিতে যাহারা ইমান আনে তাহাদিগকে বিতাড়িত করা আমার কাজ নয় আমি তো কেবল সুস্পষ্ট সাবধানকারী মাত্র قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين তাহারা বলিল হে নু তুমি যদি বিরত না হও তাহা হইলে অবশ্যই ভাগ্য বিপর্যস্ত লোকদের অন্তর্ভুক্ত হইয়া যাইবে قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين নুহ দোয়া করিল হে আমার রব আমার জাতির লোকেরা আমার উপর মিথ্যা আরোপ করিয়াছে এখন আমার ও তাহাদের মধ্যে তুমি চূড়ান্ত ফয়সলা করিয়া দাও এবং আমাকে ও আমার সঙ্গী সাথী মুমিনদিগকে মুক্তি দান করো শেষ পর্যন্ত আমরা তাহাকে ও তাহার সঙ্গী সাথীদিগকে কিন্তু ইহাদের অধিকাংশই তাহা মানিয়া লইতে প্রস্তুত নয় আর আসল কথা এই যে তোমার রব মহাপরাক্রান্ত এবং অশেষ দয়াবান আজ জাতীয় নবী রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছে স্মরণ করো যখন তাহাদের ভাই হুদ তাহাদিগকে বলিল তোমরা কি ভয় করো না আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এই কাজে তোমাদের নিকট হইতে কোনো পারিশ্রমিক পাইতে চাই না আমার পারিশ্রমিক তো রাব্বুল আলামিনের জিম্মায় রহিয়াছে أتبنون بكل ريع آية تعبثون তোমাদের এই কি অবস্থা প্রতিটি উচ্চ স্থানেই যে অনর্থক স্মৃতিচিহ্ন স্বরূপ ইমারত নির্মাণ করিতেছ وتتخذون مصانع لعلكم تخلدون আর বড় বড় দালান কোঠা নির্মাণ করিতেছ যেন তোমরা চিরদিনই এখানে থাকিবে وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون আর যখন কাহাকেও পাকড়াও করো তখন অত্যাচারী হইয়াই পাকড়াও করো অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো ভয় করো তাহাকে যিনি তোমাদিগকে সেই সব কিছু দিয়াছেন যাহা তোমরা জানো আমি بأنعام وبنين وجنات وعيون তিনি তোমাদিগকে জন্তু জানোয়ার ও সন্তান সন্ততি দিয়াছেন আর দিয়াছেন বাগবাগিচা ঝর্ণা প্রশ্রবণ إني أخاف عليكم عذاب يوم عظيم তোমাদের ব্যাপারে আমি এক বিরাট দিনের আজাবের ভয় করিতেছি قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين তাহারা জবাব দিল তুমি নসিহত করো আর নাই করো আমাদের জন্য এই সবই সমান إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين এইসব ব্যাপার তো এমনিভাবেই ঘটিয়া আসিতেছে আর আমরা আজাবে নিক্ষিপ্ত হওয়ার লোক নহি فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين শেষ পর্যন্ত তাহারা তাহার উপর মিথ্যা আরোপ করিল এবং আমরা তাহাদিগকে ধ্বংস করিয়া দিলাম নিঃসন্দেহে ইহাতে একটি নিদর্শন রহিয়াছে কিন্তু তাহাদের অধিকাংশ লোকই মানিয়া লইতে প্রস্তুত হয় নাই وإن ربك لهو العزيز الرحيم আর সত্য কথা এই যে তোমার রব প্রবল পরাক্রমশালী এবং অতিশয় দয়াশীল كذبت ثمود المرسلين সামুদ জাতি নবিরাসুলদের প্রতি মিথ্যা আরোপ করিল স্মরণ করো যখন তাহাদের ভাই সালে তাহাদিগকে বলিল তোমরা কি ভয় করো না আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো وما أسألكم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 المسحرين তাহারা জবাব দিল তুমি তো নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর তো কিছুই নও কোন নিদর্শন লইয়া আসো যদি তুমি সত্য হইয়া থাকো قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم সালে বলিল এই উষ্টিটি থাকিল একদিন ইহার পানি পান করার জন্য নির্দিষ্ট আর একদিন তোমাদের সকলের পানি লওয়ার জন্য নির্দিষ্ট ইহাকে তোমরা কখনো উত্তক্ত করিও না অন্যথায় এক মহাদিবসের আজাব তোমাদের পাকড়াও করিবে فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين কিন্তু তাহারা উহার পায়ের রগ কাটিয়া দিল ফলে তাহারা লজ্জিত ও অনুতপ্ত হইল অতপর তাহাদের উপর আজাব নামিয়া আসিল নিশ্চিতই উহাতে একটি নিদর্শন রহিয়াছে কিন্তু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 গোটা দুনিয়ার সৃষ্টির মধ্যে কেবল পুরুষদের নিকট গমন করো আর তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের রব তোমাদের জন্য যাহা কিছু পয়দা করিয়াছেন তাহা পরিহার করিতেছ বরং তোমরা তো সীমায় লঙ্ঘন করিয়া গিয়াছ قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين তাহারা বলিল হে লুত তুমি যদি এইসব কথা হইতে বিরত না হও তাহা হইলে যাহারা আমাদের লোকালয়গুলি হইতে বহিষ্কৃত হইয়াছে তোমাকেও তাহাদের অন্তর্ভুক্ত হইতে হইবে قال إني لعملكم من القالين সে বলিল তোমাদের এইসব কার্যকলাপে যাহারা বিতশ্রদ্ধ আমি তাহাদের অন্তর্ভুক্ত হে পরোয়ার দিগার আমাকে ও আমার পরিবার পরিজনকে এই লোকদের অপকর্ম হইতে মুক্তি দাও ফনজ্জাইনাহু শেষ পর্যন্ত আমরা তাহাকে ও তাহার পরিবার পরিজনকে বাঁচাইয়া নিলাম সেই বৃদ্ধা ব্যতীত যে পিছনে পড়িয়া থাকা লোকদের অন্তর্ভুক্ত ছিল তারপর অবশিষ্ট সব লোককেই আমরা ধ্বংস করিয়া দিলাম এবং তাহাদের উপর এক প্রবল বৃষ্টিধারা বর্ষণ করিলাম যাহাদিগকে এই ভয় দেখানো হইয়াছিল তাহাদের উপর বর্ষিত এই বৃষ্টি ছিল খুব খারাপ নিশ্চিত ইহাতে একটি নিদর্শন রহিয়াছে কিন্তু তাহাদের অধিকাংশ লোকই তাহা মানিতে প্রস্তুত নয় অথচ প্রকৃত ব্যাপার এই যে তোমার রব মহাপরাক্রমশালী এবং অতীব দয়াশীল আইকাবাসী রাসুলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল স্মরণ করো যখন সুয়াইব তাহাদিগকে বলিয়াছিল তোমরা কি ভয় করো না আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি এই কাজের জন্য তোমাদের নিকট হইতে কোনো পারিশ্রমিকের দাবিদার নই আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রহিয়াছে أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين তোমরা ওজনের পাত্র পুরোপুরি ভরিয়া দিও কাহাকেও মাপে কম দিও না সঠিক দাড়িপাল্লায় ওজন করো লোকদিগকে তাহাদের মাল কম দিও না তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না واتقوا الذي خلقكم والجبلة الأولين আর সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদিগকে এবং বিগত বংশধরদিগকে পয়দা করিয়াছেন قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين তাহারা বলিল তুমি তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি মাত্র এবং আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নও আর আমরা তো তোমাকে নিছক একজন মিথ্যেবাদী মনে করি فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين তুমি যদি সত্যবাদী হও তাহা হইলে আমাদের উপর আকাশমণ্ডলের একটি টুকরা নিক্ষেপ করো قال ربي أعلم بما تعملون সুয়াইব বলিল আমার রব জানেন তোমরা যাহা কিছু করিতেছ فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم তাহারা তাহাকে অমান্য করিল শেষ পর্যন্ত ছাতাওয়ালা দিনের আজাব তাহাদের উপর আসিয়া পড়িল আর তাহা ছিল খুবই ভয়াবহ দিনের আজাব إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين নিশ্চয়ই ইহাতে একটি নিদর্শন রহিয়াছে কিন্তু ইহাদের অধিকাংশই মানিতে প্রস্তুত নয় আর প্রকৃত কথা এই যে তোমার রব মহা পরাক্রমশালীও এবং দয়াবানু ইহা রাব্বুল আলামিনের নাজিল করা জিনিস نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين ইহাকে লইয়া তোমার হৃদয়ে আমানতদার রূপ অবতরণ করিয়াছে যেন তুমি সেই লোকদের মধ্যে সামিল হইতে পারো যাহারা সাবধানকারী ইহা সুস্পষ্ট ও পরিষ্কার আরবি ভাষায় وإنه لفي زبر الأولين আর আগের কালের লোকদের কিতাবেও ইহা রহিয়াছে أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ইহা কি এই জন্য কোনো নিদর্শন নয় যে বনি ইসরায়েলের আলেমরা উহাকে জানে ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين আমরা যদি ইহাকে কোনো অনারব ব্যক্তির উপরও নাজিল করিতাম এবং সে তাহাদিগকে ইহা পড়িয়া শুনাইত তাহা হইলেও তাহারা ইহা মানিয়া লইত না كذلك سلكناه في قلوب المجرمين এমনিভাবে আমরা ইহাকে অপরাধীদের হৃদয়ের উপর দিয়া চালিত করিয়াছি لا يؤمنون به حتى يروا العذاب الأليم তাহারা ইহার প্রতি ইমান আনে না যতক্ষণ না কষ্টদায়ক আজাব দেখিয়া লয় فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون তারপর যখন ইহা তাহাদের অজ্ঞাত সারে তাহাদের উপর আসিয়া পড়ে তখন তাহারা বলে এখন কি আমাদিগকে কিছুটা অবকাশ দেওয়া যাইতে পারে أفبعذابنا يستعجلون তবে কি ইহারা আমাদের আজাব পাওয়ার জন্য তাড়াহুড়া করিতেছে أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون তুমি কি কিছু ভাবিয়া দেখিয়াছ আমরা যদি এই লোকদিগকে বৎসরের পর বৎসরও ভোগবিলাসের অবকাশ দেই এবং তারপরও সেই জিনিসই তাহাদের উপর আসে যাহার ভয় তাহাদিগকে দেখানো হইতেছে ما أغنى عنهم ما كانوا يمتعون তাহা হইলে তাহারা এই যে সব জীবিকা সামগ্রী লাভ করিয়াছে ইহা তাহাদের কোন কাজে লাগিবে وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين আমরা কোন জনপদকে উহার অধিবাসীদের নসিহতের দায়িত্ব পালনের জন্য সাবধানকারী প্রেরণ না করা পর্যন্ত ধ্বংস করি নাই আর আমরা জালিম ছিলাম না وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون ইহাকে শয়তানরা লইয়া অবতীর্ণ হয় নাই এই কাজ তাহাদের শোভা পায় না আর তাহারা এই কাজ করিতেও পারে না إنهم عن السمع لمعزولون তাহাদিগকে তো ইহা শ্রবণ করা হইতেও দূরে রাখা হইয়াছে فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين অতএব হে মুহাম্মদ আল্লাহর সহিত অপর কোন মাবুদকে ডাকিও না অন্যথায় তুমিও শাস্তিপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হইবে وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين আর নিজের নিকটতম আত্মীয় স্বজনকে ভয় দেখাও এবং ইমানদার লোকদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করে তাহাদের সহিত নম্র ব্যবহার করো কিন্তু তাহারা যদি তোমার নাফরমানি করে তাহা হইলে তাহাদিগকে বলিয়া দাও যে তোমরা যাহা কিছু করিতেছ আমি উহার জন্য দায়ী নহি وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين আর সেই মহাশক্তিশালী ও অসীম দয়াময়ের উপর ভরসা রাখো যিনি তোমাকে সেই সময়ও দেখিতে